ভগবান বলছেন অত্রাপি উদাহরণতম ইতিহাসম পুরাতনম অবধূতস্ব সংবাদম ইয়দোর রমিত তেজসহ যদু মহারাজ ছিলেন যদু তার সঙ্গে অবধূত যে আছেন তার আলোচনা অবধূতের সঙ্গে যে আলোচনা হয়েছে যারা পড়ে থাকেন কিছুই করেন না সে অবধূতের সঙ্গে আলোচনার প্রসঙ্গটা এখানে তিনি বলছেন যদু প্রশ্ন করেছেন হে ব্রাহ্মণ আপনি এই যে দেখছেন ব্রাহ্মণ ব্রাহ্মণকে বলছেন আপনি তো কোনো কিছু প্রচেষ্টা করেন না আপনার কোনো আপনার এই যে শরীর রক্ষার জন্য আপনার কোনো রকম চেষ্টা তো দেখতে পাচ্ছি না আপনার মধ্যে কোন মানে যদু বলছেন কুতো বুদ্ধি রয়ম কুতো বুদ্ধিরিয়ম ব্রহ্মণ অকর্তুহু সুবিশারদ যম আসাদ্য ভবান লোকম বিদ্যাংশরতি বালবত আপনি কি এমন জিনিস লাভ করেছেন যাতে একটা ঠিক বাচ্চা ছেলে যেমনভাবে কোনো নিশ্চিন্ত হয়ে থাকে কোনো পরবা করে না একটা ছোট বাচ্চা কিছু কোনো পরবাই নেই এভাবে আপনি বিচরণ করছেন কি করে যত জানবার ইচ্ছে হচ্ছে কেন প্রায়ই দেখা যায় যারা এই জগতে আছে প্রায় ধর্মার্থ কামেশু বিদিত স্বয়াঞ্চ মানবাহা হেতু নৈব সমী হন্তে আয়ুষ যশস্ব শ্রিয় প্রায়ই মানুষ যে জগতে আছে আয়ু যশ ঐশ্বর্য কামনায় ধর্ম অর্থ কাম এইগুলো করে না ধর্ম অর্থ কাম এবং আত্মবিচারে প্রবৃত্ত হয়ে থাকে আপনি সমর্থ আবাস দেখে বোঝা যাচ্ছে আপনি সমর্থ কবি বেদজ্ঞ পণ্ডিত কর্মদক্ষ সুন্দর পরিমিত ভাষী হয়ে যা জড় উন্মত্ত বালকের মতো আপনি কি করে রয়েছেন পিসাচের ন্যায় আপনি যেমন প্রদর্শন করছেন নিচে গিয়ে জগতের লোক যেন আপনার থেকে ছেড়ে পালায় জগতের লোক যেন আমাকে বিরক্ত না করে এই জন্য আপনি ইচ্ছা করে পিসাচের মতো পড়ে যেখানেই বসে রয়েছেন সেখানেই মলমূত্র ত্যাগ করছেন যেখানে কেউ কিছু দিলে খাচ্ছেন আবার সেই মলমূত্রের দ্বারা কয়েক কিলোমিটার সৌগন্ধ হচ্ছে যেখানে কয়েক কিলোমিটার ঋষভদেব এরকম ঋষভদেব যখন পরমাংশ আশ্রম পালন করার জন্য দেখালেন তখন কি করেছেন আশ্চর্য ব্যাপার মুখে কিছু পাথর রেখে দিতে ওই কথা বলে উত্তর দিতে হবে রেগে যাবে এরকমভাবে দেখিয়েছেন তখন যদু ভগবান বলছেন নৈবম মহাভাগ ব্রহ্মণেন সুমেধসা পৃষ্ঠ সভাজিত প্রাহ প্রশ্রয় অবনতম দ্বিজ তখন এই দ্বিজ তখন উত্তর দিচ্ছেন যে দেখো আমি কেন কিভাবে আমি শান্তিতে থাকি দেখো বলে কি করে আমি শান্তিতে থাকি দেখো বলছে আমি পৃথিবীকে গুরু মানিয়েছি পৃথিবী বায়ুর আকাশম মাপ অগ্নি চন্দ্রমা রবিহি কপত অজগরহ সিন্ধু পতঙ্গ মধুকৃত গজ মধুহা হরিণ মীণ পিঙ্গলা কুরেরোর অর্ভক কুমারী সরকৃত উর্ণ সর্প উর্ণনাভি সুপেশস্কৃত এতে মে গুরব রাজন চতুর্িংশতির আশ্রয় আশ্রে তাহা আমি চব্বিশ এই জগতের মধ্যে থেকে চব্বিশ গুরু আমি বানিয়েছি তাদের প্রত্যেকের যে আচরণ তাদের প্রত্যেকের যে আচরণ তার থেকে আমি একটা করে শিক্ষা নিয়েছি আর নিয়ে আমি এইভাবে শান্তিতে রয়েছি বলে বড় আশ্চর্য জিনিস কি করে এক এক করে সেটা উদাহরণ দেবেন তিনি কি করে তিনি নিয়েছেন হে পুরুষ শ্রেষ্ঠ যদু পূর্ববংশে ইয়াদিগেদের আমি এদের মধ্যে আমি কাকে কেন কেমনভাবে আমি গুরু নির্ণয় করেছি এটা তুমি শোনো শুনলে বুঝতে পারবে বলছেন দৈববাসে ভূতগণ দ্বারা আক্রমণ পেয়েও অনেক সময় অনেকে আক্রমণ করে অত্যাচার করে সব কিছু করে দেখা যায় পৃথিবীর মতো সহনশীলতা কার আছে পৃথিবী সব সহন করেন সমস্ত পৃথিবীর নগর আমি অচল ব্রতর ক্ষমা শিক্ষা করেছি দুম দাম খুঁড়ছে পৃথিবীকে ভেতরে অ্যাটম্বম ফাটাচ্ছে যা খুশি তাই করছে পৃথিবীকে কি না করছে সমস্ত পৃথিবীর উপর অত্যাচার হচ্ছে বিশেষ করে পৃথিবী পীড়িত হন যখন অধার্মিক অসত্য ভাষী যেসব রাজন্যবর্গ থাকেন অত্যাচার গৌ ব্রাহ্মণ এদের উপর যখন অত্যাচার হয় তখন পৃথিবী আর থাকতে পারেন তখন পৃথিবীর আর যন্ত্রণা সে যেটা হয়েছে বর্তমান অবস্থাটা দাঁড়িয়েছে তা পৃথিবীর থেকে আমি এরকম ক্ষমা শিক্ষা লাভ করেছি এইভাবে পর্বতরূপা বৃক্ষরূপা পৃথিবীর নিকট যেসব শিক্ষা লাভ করেছে সাধু ব্যক্তি নিরন্তর পরোপকার্থ পরোপকার অর্থ চেষ্টা করবেন যার জীবনের লক্ষ্য হল পরোপকার করা সে পরপার পরোপকার করতে গেলে তার সহিষ্ণুতা অবশ্যই দরকার মহাপ্রভু যে বলেছেন তৃণাদবী শুনেছেন তররূপী সহিষ্ণু না মানে না মানুষ কীর্তনীয় সদাহরি এর ভেতরে তো এইটি গুপ্তভাবে রয়েছে যদি চৈতন্য মহাপু বলেই থাকেন যে বিক্ষেপ থেকেও বেশি সহিষ্ণুতা বা বৃক্ষ সমাজের সহিষ্ণুতা করবি সাধন বলেছেন বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয় শুকাইয়া মইল কারে পানি না মাঙয় যেই যা মাঙে তার দেয় আপন ধন ঘর্ম বৃষ্টি সহে আনের করে রক্ষণ এই তো এই তো কন্ডিশন এতে কি হবে বলে এরকম যদি হয় তাহলে সে হরিকীর্তন করবার যোগ্যতা লাভ করবে দ্য অনলি কন্ডিশন একটাই যোগ্যতা এর মধ্যে সকল যোগ্যতা সব ঢুকে রয়েছে একটা যোগ্যতার মধ্যে হরিকীর্তনকারীর এই যোগ্যতা দরকার হবে আর হরিকীর্তনকারী হরিকীর্তন কেন করবে যদি প্রশ্ন করা যদি বলা হয় হরিকীর্তন করে কি হরিকীর্তন তো করলো নিজের মঙ্গল না হরিকীর্তনকারীর প্রধান লক্ষ্য হলো পরের মঙ্গল নিজের মঙ্গল তো হবেই হরিকীর্তন কেন করবে মহাপ্রভু কেন করেছে চিৎকার করে সংকীর্তন কেন হরিদাস হরিদাস ঠাকুর চিৎকার করে হ্যাঁ, হ্যাঁ, তাহলে এরা যে উচ্চস্বরে হরিনাম করেছেন মহাপ্রভু এইসব যে করেছেন এর উদ্দেশ্য হলো পরোপকার করা এই তো মূল মূল কথা এই দাঁড়াচ্ছে তাহলে বৃক্ষের পৃথিবীর নিকট সমস্ত শেখা যেটা আমি বললাম সেটাই এরা বলছেন আর বায়ুর তন্মধ্যে প্রাণবায়ু শিক্ষা কি বায়ু দু প্রকার প্রাণবায়ু ও বাহ্যবায়ু তন্মধ্যে প্রাণবায়ু উন্নীত শিক্ষা বলছেন মুনি ইন্দ্রিয় প্রিয় বিষয় ত্যাগ করে প্রাণবৃত্তিতেই তুষ্ট থাকবেন মুনি প্রাণবায়ুতেই তুষ্ট থাকবেন যাতে জ্ঞান নাশ না হয় যাতে জ্ঞান নাশ না হয় নিরবচ্ছিন্নভাবে অন্তরে যে জ্ঞানের ধারা প্রবাহিত হয় এটা বিষয় লোকের বিষয় গ্রহণ করার সঙ্গে সঙ্গে ক্ষুণ্ণ হয় ওই জন্য বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ মলিন মনেতে কৃষ্ণের স্মরণ হয় না এখানে বলছেন তাই যে বুদ্ধি যেন বুদ্ধি মন এতে যেন বিকার উপস্থিত না হয় এরকমভাবে সেরকম আহার করবেন আহার করা মানে কেউ যদি মনে করে আমি খেতে বসেছি দুটো গান্ডে পিণ্ডে খেয়ে নেবো তা নয় বাস্তবিক যারা আহার করেন সাধুগুরু বৈষ্ণব তারা সমস্ত প্রাণবায়ুতে আহুতি দেন যে আহারগুলো হয় এটা আমাদের এখানে কেউ শেখায় না করে না এরা মনে করে খেতে বসেছে দুম করে খেতে দিয়ে দিল দেবতা যে প্রাণবায়ুকে অগ্নিতে সোহা এটা যে নিবেদন করছেন যোগ্য হচ্ছে এটা হুম ভেতরে প্রাণবায়ুকে দেয়া হচ্ছে কিন্তু এটা কেউ বুঝতে পারে না বাহ্যবায়ু নিকশিকা কি মানে যোগী ব্যক্তি নানা ধর্মবিশিষ্ট বিষয়ের মধ্যে সর্বতভাবে প্রবিষ্ট থেকেও গুণদোষ বিবেচনা করে বায়ুর ন্যায় নির্মিল নির্লিপ্ত থাকবে এই জগৎ তো দোষগুণে পরিপূর্ণ এই জগৎ বাস্তবিক পক্ষে দোষগুণে পরিপূর্ণ যদি এই দোষগুণের খালি বিচার করতে যায় তাহলে তার ভজন সব শেষ এই বলছেন পৌপাদা বলতেন যে পরের দোষগুণের নিন্দা না করে আপনার নিজেকে সংশোধন করবার চেষ্টা করবেন সেটাই আমার উপদেশ পরস্বভাব কর্মাণি ন প্রশংসায় ন গরহেত বিশ্ব মেকাত্মকম পশ্যনা প্রকৃতি পুরুষেণ চ আপনার হরিভজন করতে গেলে যদি দেখেন কিছু বাধা আসছে আপনার ভজনের সেখানে পর পরপ্রশংসাটা যদি অনুকূল হয় ভজনের তাহলে সেটা করবেন আপনাদের ভজনে যদি পর প্রশংসাটা আপনার ভজনটা অনুকূল হয়ে যাচ্ছে তাহলে করে দিন যাক যাক বলি মহারাজের ক্ষেত্রে বামনদেব মহারাজ যা করেছিলেন সেটা আশ্চর্য বামনদেব মহারাজ কি করেছিলেন বামনদেব মহারাজ বলির মহারাজকে একবার প্রশংসা করতে করে ফুলিয়ে দিয়েছিলেন তাই তো আরে তোমার বংশে এটি ঠিক আরে তোমার মতো রাজা এরকম তোমার বংশে ইয়ে প্রহ্লাদ হয়েছে এরা সব হয়েছে এ প্রশংসা করছেন বলি মহারাজকে প্রশংসা করে এমন ফুলিয়ে দিলেন বলি মহারাজ একেবারে রাজি হলে হ্যাঁ করবো প্রতিজ্ঞা করলেন দেবেন কিন্তু ভগবান তো উপকারই করলেন এই জন্য পরস্বভাব কর্মাণী ন প্রশংসা না গ্রহে পরস্বভাবের নিন্দা বা প্রশংসা করবে না বায়ুর ন্যায় নিবৃত্ত থাকার চেষ্টা করবে দোষগুণ পূর্ণ এই জগৎ দোষগুণে পরিপূর্ণ এই জগৎ এখানে নির্লিপ্ত থাকাটাই ভালো এখানে বলছেন আত্মদর্শী যোগী ইহলোকে পার্থিব দেহে প্রবিষ্ট হয়েও দেহধর্ম বাল্যাদি আশ্রয় করে যেমন বায়ু গন্ধের সহিত যুক্ত হয়েও তাতে লিপ্ত হয় না সেরকম থাকবে বড় বড় যারা মহাপুরুষ যোগীরা তারা তো দেহ আশ্রয় করে আশ্রয় করেও নির্লিপ্ত থাকে পার্থিব দেহে প্রবিষ্ট হয়েও দেহ ধর্মে সংলগ্ন হয় না হয় না এইভাবে দেখা যায় আকাশ যেমন বায়ুচালিত মেঘাদি পদার্থের সহিত সংশ্লিষ্ট হয় না তদ্য পুরুষ কাল দৃষ্ট গুণ বিশেষ তেজ অপ অন্নময় ভাবের সহিত সংশ্লিষ্ট হইবে না আকাশ যেমন নির্লিপ্ত থাকে সেরকম থাকবে জল যেমন স্বচ্ছ সেরকম সাধু কী হবে স্বভাব স্নিগ্ধ মধুর এবং জল তো তীর্থ জলেতেই আমরা যা অপবিত্র ওই জলেতে স্নান করি জল দ্বারা পবিত্র হইত জলে তো নারায়ণের বসতি আছে নার নারায়ণ এদের জল দ্বারাই পবিত্র হয় জল যেমন স্বচ্ছ স্বাবত স্নিগ্ধ মধুর এবং তীর্থস্থান মুক্ত ব্যক্তির তত্তুল্য হয়ে দর্শন স্পর্শন কীর্তন দ্বারা জগৎ পবিত্র করেন এইভাবে যুক্তাত্মা ব্যক্তি তেজস্বী তপস্যায় প্রদীপ্ত অক্ষভ্য অপরিগ্রাহ্য হয়ে অগ্নির ন্যায় সর্ববক্ষ হয়েও সেখানে পাপে লিপ্ত হন না এইভাবে ধীরে ধীরে সমস্ত উদাহরণ দিচ্ছেন সমস্ত উদাহরণ দিচ্ছেন ধীরে ধীরে বলছেন এখানে অগ্নি যেমন কাষ্ঠাদি ধার্য পদার্থের মধ্যে তত্তৎ স্বরূপে প্রবিষ্ট হয়েও তদ্রূপ প্রভু পরমেশ্বর স্বীয় মায়া দ্বারা উঁচু নিচু বিভিন্ন জনিতে প্রবিষ্ট উঁচু নিচু লক্ষণ জগৎ সৃষ্টি করে তন্মধ্যে প্রবিষ্ট হয়েছেন জন্ম থেকে মরণ পর্যন্ত জন্ম থেকে মরণ পর্যন্ত সরভাব বিকার বা দেহে দেহের হয় ছোট থেকে বড় পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরবিদে যত বিকার আছে সমস্ত কিছু এগুলো দেহের কিন্তু আত্মাত্ম নয় আত্মার রাজবৃদ্ধি নাই আত্মায় কোনো স্পর্শ করে না এইভাবে ভগবান উপদেশ দিচ্ছেন কপথের কথা বলতে গিয়ে বললেন কোনো এক কপথ অরণ্যের মধ্যে বসবাস করত তার ভার্যার সহিত কতিপয় বৎসর সেখানে বাস করছিল তার এত একে অপরের সঙ্গে স্নেহ করত কপত কপতির ভালোবাসা আপনারা দেখেছেন হ্যাঁ অপূর্ব মানে আশ্চর্য কপত কপতির যে স্নেহ একে অপরকে ভালোবাসা মানে অন্য পাখিদের দেখা যায় না হুম হুম করে একেবারে স্নেহ স্নেহবদ্ধ হৃদয় কপত কপতি পরস্পর অত্যন্ত প্রীতিবশত নয়নে নয়ন অঙ্গে অঙ্গ বুদ্ধিদেব সর্বদা মিথুনীকৃতভাবে কিন্তু অপদ হঠাৎ একদিন কি হলো বলছেন যে সেই একটা ব্যাগ দানা দিয়ে তা পেতেছে সেখানে যখন কপতি আটকা পড়ে গেল তখন কি হলো বলছেন এবারে তখন পুত্র সকল কপত দম্পতি প্রীতিচিত্তে সেই সন্তানদিকে পোষণ করতেছিল তাদের কুজন রবে তাদের যে আওয়াজ করতো তাতে বড় আনন্দ হতো তার বিষ্ণুর মাহায় মোহিত হয়ে কী হলো ওই যে প্রথমে বললাম প্রথমে কে গেল হ্যাঁ একে একে সমস্ত ওই কপতি নিজ শাবকগণকে জালবদ্ধ দেখে কাঁদতে আরম্ভ করলো তাতে যখন আটকে গেল এবার এখানে দেখছি এর অবস্থা আমারও প্রাণ বিপন্ন করবো এইভাবে সবার প্রাণ চলে গেল কপতি নিজ শাবকগণকে দেখলো ওখানে পড়ে রয়েছে এই দেখে মায়ামুগ্ধ হয়ে চিত্ত সে নষ্ট বুদ্ধি নিজেও জালে আবদ্ধ হলো আর তাদের দেখে এও আবদ্ধ হলো কপত এইভাবে দেখা যায় সমস্ত শেষ হয়ে গেল ধীরে ধীরে অনেক কথা বলছেন মাছের কথা বলতে গিয়ে পতঙ্গের কথা বলতে গিয়ে যে যে উদাহরণগুলো দিচ্ছেন একটা একটা করে অল্প অল্প উদাহরণ আপনারা বুঝতে পারবেন জড়জগতের অভিজ্ঞতা আছে অগ্নি অগ্নির সামনেতে দেখা যায় পতঙ্গগুলো ছুটে আসে অগ্নির রূপ দেখে কিছুতেই আটকাতে পারে না সেই অগ্নিতেই ঝাঁপ দেবে তাতে অগ্নিতে ঝাঁপ দিয়ে কী হবে পুড়ে পাখা পুড়ে সমস্ত ওখানেই মরে থাকবে তথাপি কিন্তু তো আগের পতঙ্গগুলো যে মরছে ওটাকে পেছনের পতঙ্গগুলোকে বন্ধ করতে পারে ওরা কিন্তু দেখছে এক এক আগুনে যাচ্ছে পুড়ছে পড়ে যাচ্ছে তথাপি কিন্তু আটকাতে পারল এত আকর্ষণ তীব্র যাবেই যাবে এরকমভাবে ইন্দ্রিয় তারণায় সমস্ত জীবগণ ভোগবাসনায় তারা একের পর এক জ্বলছে আটকাতে পারছে না নিজেকে জলের মধ্যে যে মাছ থাকে মিন তাকে যখন বিভিন্ন রকম বড়শি দিয়ে সুন্দর সুন্দর খাবার দেওয়া হয় দিয়ে জলে থাকে ও কিন্তু জলে বড়শিটা না দেওয়ার আগেও খেয়ে বেঁচেছিল বেঁচেছিল না যখন বড়শি কেউ দেয়নি যখন ও বড়শির সামনে আসেনি তখন কেউ জীবনযাপন হয়নি জীবন হয়েছে খেতেও পেতো সবই হতো কিন্তু ওই বড়শিটা দেখে তার ওই ভালো খাওয়ার প্রতি লোভ হয়ে গেল আর লোভ হয়ে গেল বলেই সে আস্তে আস্তে গিয়ে ঠোকরাচ্ছে ঠোকরা তোকে যেই কিনলো ব্যাস সেখানে আটকে গেল মাছ এখানে আমার টেনে তুলে ফেলল তাহলে জিউভার বশবর্তী হয়ে মানুষের কত অধপতন হয় জিহ্বার লালসে তুতি ধায় শিষ্ণধর পরায়ণ কৃষ্ণ নাহি পায় যাদেরই দেখবে জিহ্বার লালসা আছে ভালো মন্দে কোনোদিন ভজন করতে পারবে একটা জিনিস লক্ষ্য করবে যে যে কোনোভাবে শুকনো ফুকনো যা পেলো একটু পেয়ে মানে খাওয়াটা তার কাছে উৎপাত কোনো মতে প্রসাদ পেতে হয় প্রসাদ তো সম্মান করতে হয় মানে খাওয়াটা তার কাছে খেতে গেলে সময় নষ্ট মনে করে প্রাণ রক্ষা করে এছাড়া যাদেরই দেখবে ভালো মন্দ বিভিন্ন জায়গায় ভান্ডার এদিকে খাওয়ার তারা শ্রেষ্ঠতর পড়ায় তারা পারবে না আর জিতম জিতম রসম কি একটা শ্লোক আছে না রস রসনা জয় করলে সমস্ত কিছু জয় হয় জিতম সর্বম জিতে রসে মনে পড়ে ভুলে যাই মনে থাকে না জিতাম সর্বম জিতে রসে যে রস জয় করতে পারবে জীব তার সব জয় এবার যদি আমি ক্যালকুলেশন বলে দিই সব দেখে লাইনে আছে এক প্যারালাম এই দুটো চোখ কন্ট্রোল হয়ে যাবে জীব নাক এখানে মুখ জীব এসব প্যারালালে আছে সব লাইনে কিন্তু সব প্রথম থেকে চাবি পড়ে যাবে বুঝে গেল কি বললি সব লাইনে আছে কিন্তু এই দুটো চোখ নাক মুখ এই তলা থেকে ধীরে ধীরে ধীরে উদর উপস্থ সব সব চাবি পড়ে যাবে যদি জিহা রসনা জয় হয়ে যায় সব রস সব জয় আর প্রেমানন্দ হলো কই দুঃখ হলো যদি হতো প্রেমানন্দ তো ভালোই হতো হয় না তাহলে জিতম সর্বম জিতে রসে রসনা জয় মানেই তুমি বেরিয়ে গেছো এবার অনেকটা তোমার এবার ফ্রি হয়ে গেছে যতদিন জীব জয় করতে না পারছ বলে একটু এই কি বলে তন্ডুলের কি বলে ওটা তন্ডুলের রুটি ফুটি কি একটা কী এনেছে বাজরা রুটি বলে মহারাজ এখন প্রসাদ নিন বলে না এখন খিদে নেই আর যদি এক্ষুনি রসমালাই আসে তাহলে প্রসাদ তো অবমাননা করতে না একটু দিন বাজরা রুটি এনেছে ব্রজমা বলে মাইয়া বি ভোজন পাইকে আয়া আমি ভোজন পেয়েছি এখন আর খেয়ে এখন যখন খাওয়া যায় সবসময় আর যদি রসমালাই আনে তখন বলে প্রসাদ সম্মান করা উচিত কি করা যায় তাহলে এটাকে বলে প্রসাদ সম্মান প্রসাদ সম্মান নয় এটা বাস্তবিক যে প্রসাদ সম্মান করবে সব পাবে শুষ্কম বা পর্যুষিতম দূর দেশম আনিত যেটা বলেছে সর্বম ভট্টাচার্যের কাছে শুকনো প্রসাদ যখন মহাপ্রভু এনেছেন ভোরবেলা সবে চারটে কৃষ্ণ কৃষ্ণ বলে আমি জাগলেন কে সার্বভৌম আর মহাপ্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে গিয়ে সার্বভৌম হাটে সার্বভৌম হাতে প্রসাদ দিলেন প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁত মাজেননি কিছু করেননি কিচ্ছু না খেয়ে মহাপ্রভুর কি আনন্দ আজ আমি আমি পৃথিবী জয় করেছি সার্বভৌমের মহাপ্রসাদে বিশ্বাস আহা যার মহাপ্রসাদে বিশ্বাস হবে যার বিগ্রহে বিশ্বাস করবে সে জেনেটাকে ওই ভাগবত আসনে বলছে ভগবানকে পেয়েই গেছে হয়ে গেল মহাপ্রসাদে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আর বিগ্রহ এটা বিগ্রহ না তুমি বোঝেন না বিগ্রহের সঙ্গে একদম কথা বলতে হবে পুরো বিশ্বাস তার ভগবান পেয়েই গেছে আর বাকি নেই তার কিন্তু এটা হওয়া খুব মুশকিল মায়াদেবী এমন বিপদ করছে এবার দেখো বলছে যে এই মৌমাছিগুলো কত কষ্ট করে দেখো ঘু ঘু করতে করতে একটা রানী মৌমাছির কত ক্ষমতা সবগুলোকে খাটাচ্ছে হ্যাঁ দেখো সব গিয়ে ফুল থেকে মধু নিয়ে কষ্ট করে করে চাক বানাচ্ছে আহা আর বলছেন অবধূত বলছেন দেখো কত কষ্ট করে চাক বানালো আর সেই দুষ্ট মানুষগুলো মশাল নিয়ে এলো মৌমাছিগুলোকে তাড়িয়ে পিটিয়ে সেগুলো ভেঙে মধুগুলো নিয়ে চলে গেল যা হয়ে গেল কত বছর লেগেছে এক একটা দু চার বছরের মৌচাক আছে বিরাট বিরাট বড় বড় হ্যাঁ বড় বড় মৌচাক সেগুলো কতক্ষণ লাগলো বলো ও কতদিন ধরে কষ্ট করে জমিয়েছে আর ও যে গেল মশাল নিয়ে গিয়ে মৌমাছিগুলো মধুমাক্ষিগুলোকে তাড়িয়ে দিল দিয়ে ওখানে কেটে মধু নিয়ে এলো আর বাকি মোমগুলো পেলো মোম মোমের অনেক দাম প্রচুর দাম এইটুকু মোম প্রচুর দাম ওটা বলছে মৌচাকের মধু অনেক দাম তো হয়ে গেল তবধূত বলছে দেখো যারা কত কষ্ট করে সংসারী জীব এদিক ওদিক করে জমায় টাকা তা দেখা গেল সব চলে কেউ আমার কাছে যেত মহারাজ আমি স্বামীর চিকিৎসার জন্য ওদিকে গেছিলাম এদিকে দিয়ে ঘর ভেঙে সব গয়নাগাটি নিয়ে গেছে আমি যা হয়েছে ভালোই হয়েছে হ্যাঁ খারাপ আর কি হয়েছে এখন প্রশ্ন হলো এইভাবে পঞ্চেন্দ্রিয়কে দমন করা সমস্ত ইন্দ্রিয়কে বসীভূত করা চারটিখানি কথা না যার মন স্বাভাবিকভাবেই ভগবত সংকীর্তনে লেগে গেছে ভগবানের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য আস্বাদন পেতে আরম্ভ করেছে এরা সকালে আমি কীর্তনের সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাথ संकीर्तनम ऋतरसे रमते मनोश्चेत पेमाम बुधौ विहरणे यदि চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে কুরুতানুরাগ আর এখানেও মাঝে মাঝে সেই সুখদেব গোস্বামী রাজন হৃদয়স্থ কুরু কেশবম রাজন হৃদয়স্থ কুরু কেশবম কেশবকে হৃদয় নিয়ে এসো আর কিছু সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সাধ সংকীর্তনামৃতরসে রমতে মনোশ্চেদ প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্যচন্দচরণে কুরুতানুরাগম চরণে কুরুতানুরাগম কৃষ্ণচরণে যদি অনুরাগ বিদ্যা তাহলে হবে না এটা তো চৈতন্যচরণে বিশেষ সুবিধে কৃষ্ণচরণে যদি হয় একই তো কথা কিন্তু এখানে কবি ইচ্ছা করে বলেছেন চৈতন্য চন্দ্র চরণে করতে অনেক বেশি সুবিধা হবে তাড়াতাড়ি চৈতন্য চরণ চরণেই যদি মন লেগে যায় আর কৃষ্ণচরণে যদি মন লাগে কৃষ্ণচরণ থেকে এটা সুবিধে বেশি হবে কেন কৃষ্ণস্বরূপের থেকে এর অ্যাডভান্টেজ বেশি না সুবিধে বেশি এখানে এখানে বলছেন এবার হাতির কথা স্পর্শ সুখের কথা বলছে স্পর্শ সুখ জয় করতে কেউ পারে না এখানে উদাহরণ দিতে গিয়ে অবদূত বলছেন দেখো এই যে দুষ্ট ব্যক্তিগুলো যারা শিকারী তারা কি করে জঙ্গলের মধ্যে গিয়ে বিশাল গর্ত করে গর্ত করে সেগুলো ডাল পালা ফুঁস এগুলো দিয়ে ঘাস পাতা দিয়ে গর্তটাকে বুঝিয়ে দেয় বিশাল গর্ত ওখান থেকে এই পর ডাল পালা এগুলো যে গেরিলা যুদ্ধ যখন হয় চীন ভারতের গেরিলা যুদ্ধ এগুলো করে বিশাল গর্ত করে করে এবার সেখান থেকে সেই সব যখনই যাবে ওখানে আক্রমণ করতে তখন গিয়ে গর্তে পড়ে যাবে যা পড়বে সব শেষ এখানে বলছেন হাতিকে ধরার জন্য কি করে বলছে একটা হস্তিনীকে খুব সুন্দর ট্রেনিং দিয়ে দেয় হস্তিনীকে ট্রেনিং দিয়ে কি করে এবার হাতিকে লেলিয়ে দেয় হস্তিনীর হস্তিনী থাকলে এবার হাতি ছুটে আসবে হাতি ছুটে এলে হস্তিনীকে বলা আছে শেখানো আছে যে তুই কি করবি এদিক দিয়ে ঘুরে তাড়াতাড়ি করে এদিক দিয়ে যাবি আর ও তোকে ধরবার জন্য কি করবে ও বলবে অত ঘুরে আমি যাবো কারণ সোজা যাবো সোজা তো এদিকে সোজা তো সোজা তো গর্ত করা আছে ওকে শেখানো আছে ও কিন্তু সে যাবে না ও ঘুরে যাবে হাতি বলবে ওর বুদ্ধি খারাপ আছে আমি সোজা গিয়ে ওকে ধরে ফেলবো তো সোজা যেদিকে গাম ভেতরে একদম পড়ে গেল পড়ে গিয়ে মোটা শরীর আর উঠতেই পারে না করে চিন্তা আর কিছু করতে পারে না ব্যাস ওকে এবার কায়দা করে নিয়ে চলল এইভাবে স্পর্শ সুখের নেশায় কিভাবে দেখো হস্তি হস্তিনীকে হস্তিনীর পিছনে হস্তিকে ভাগ চলতে গিয়ে ধরে ফেলল হরিণীর নিকট হরিণের নিকট কি শিক্ষা করেছেন বেদের সঙ্গীতে মুগ্ধ হয়ে ও বুঝতে পারছে না বেহলিও বেহলি মানে যারা বেদ তারা এই বাঁচ বাঁশি বাজাচ্ছে বুঝতে পারছে না হরিণ ওটা শোনে হরিণের ভাল লাগে হরিণ পাগলের মতো দৌড়ায় হরিণের আরেকটা জিনিস আছে হরিণের যখন এই নাভি যখন পাকে কস্তুরি তখন হরিণ নিজের গন্ধেতে নিজেই পাগল হয়ে যায় কোথা থেকে গন্ধ আসছে ছোটে পাগলের মতো ওর নিজের কাছ থেকে আসছে বুঝতে পারে না সবার হয় না বিশেষ কারণ আছে নাবিতে এরকম কস্তুরি গন্ধ চারিদিকে তো ব্যাধের ওই বংশীর ধ্বনিতে সে কী করে দৌড়াতে থাকে ও বুঝতে পারছে না এটা যে ওকে মারবার জন্য ওখানে যায় ব্যাস মরে এই জন্য যারা হরিকথার নাম করে বিভিন্ন রকম এনজয়মেন্টকে প্রশ্রয় দেয় আনন্দ তারা হরিকথাটাকে মনে করে একটা আনন্দের অংশ বিভিন্ন সুর তাল লয় বিভিন্ন হারমোনিয়াম বাজছে অর্কেস্ট্রা বাজছে ভাল লাগছে বেশ আমাদের ওখানে তো সব হয় না ওখানে গেলেই ভালো এখন তারা ওইসব কথা শুনেও তারা বাস্তবিক জয়যুক্ত হতে পারে না শেষ হয়ে যায় আর জিহার কথা তো আমি এগিয়ে বলেছিলেন যাবৎ বলছেন তাবৎ জিতেন্দ্রীয় ন সাদ বিজিতান বিজিতান অন্যেন্দ্রীয় প্রমাণ কি বলছেন তাবৎ জিতেন্দ্রীয় ন সাদ বিজিত অন্যেন্দ্রীয় প্রমাণ অন্যান্য সমস্ত ইন্দ্রিয়কে জয় করবার পরও তোমাকে জিতেন্দ্রিয় বলা যাবে না ভগবান বলছেন ইন্দ্রিয়ানি জয়ন্তী আসু নিরাহারাহা মনীষীণ বর্জয়িত্বা তু রসনম তৎ তৎ নির্বিন্ন বর্ধতে বলছে এখানে বলছেন যতক্ষণ পর্যন্ত রসনেন্দ্রিয়কে জয় করতে না পারবে তখন ততক্ষণ সর্ব ইন্দ্রিয় জয় হয়ে গেছে বললেও তাকে জিতেন্দ্রিয় বলা যাবে না তাকে জিতেন্দ্রিয় বলা যাবে না যতক্ষণ না জিহ্বাকে জয় করতে পারছে ততক্ষণ তাকে জিতে তাবৎ জিতেন্দ্রিয় ন সাদ বিজিতানেন্দ্রিয় প্রমাণ ন জয়েদ রসনম যাবৎ জিতম সর্বম জিতে রসে যে কথাটা আমি বললাম একটু আগে বলেছি রসনা জয় করলে হয়ে যাবে পিঙ্গলা থেকে শিক্ষা করলেন কিভাবে প্রলোভন কি জয় আশা আশা ছেড়ে দেওয়া পিঙ্গলা পিঙ্গলা বেশ্যাকেও তিনি গুরু মেনেছেন কারণ থেকে শিক্ষাটা নিয়েছেন পরমাংশ তাই করে তো পরমাংশ ভালো ভালো জিনিস থেকে শিক্ষা নিয়ে নেন পিঙ্গলাতে কি নিলেন পিঙ্গলা রাস্তায় বিভিন্ন দাঁড়িয়ে থাকে দোরগোড়ায় এবং ভালো ভালো পুরুষ গেলেই এবং তাদেরকে কটাক্ষ করে কোনো রকমভাবে বশীভূত করে এবং সে রোজগার করে একদিন রাত্রিরে তার মধ্যে কোনো রকম কেউ আসছে না তার দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে রয়েছে এই লোকটা আসে এই বোধা ভালো এ চলে গেল আর একটা লোক এই বোধা ভালো এইভাবে দেখা গেল তার পুরো রাত্রির কোনো রকমভাবে কিছু এক পয়সাও রোজগার হলো না তেজন যে সকালবেলা বলছে ভাবছে আজকে আমি তো এই সমস্ত সময় নষ্ট করলাম দেখো এইভাবে তস্যামে শিক্ষিতম কিঞ্চিত নিবৌধন নিপনন্দন হে নিপনন্দন শোনো আমি এর কাছ থেকে কী শিক্ষা করেছি এইভাবে পিঙ্গলা কিয়ারা নিদ্রা ঘুম বিশ্রাম করলো না অবলম্বন করে মার্গে অর্ধরাত উপস্থিত হলো এইভাবে দেখা যায় পরিণামে কি হলো যখন সারা রাত এভাবে হলো নির্বিন্ন হয়ে গেল হঠাৎ তার একটা বৈরাগ্য চলে এলো বলো দূর এসব পরিণামে দেখো এই তো সুখাবহ পরম বৈরাগ্য ছিল নির্বিন্ন হয়ে গিয়ে বলল না এ দরকার নেই আশাবন্ধন ছেড়ে দেওয়াটাই ভালো যেটা বলতে গিয়ে রঘুনাথ দাস গোসাই কিভাবে জীবনযাপন করে যখন জিজ্ঞাসা করেছো তখন রঘুনাথ জগন্নাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকে রাতে পাণ্ডারা যাওয়ার সময় যদি দেখে ভুক যেটা কোনো বৈষ্ণব ভুক্ত অভুক্ত বৈষ্ণবকে দেখে তারা প্রসাদ অন্য যা কিছু দান আদি করে পয়সা মহাপ্রভু বললো যা ভালো হয়েছে পরে জিজ্ঞাসা বললো এবার রঘুনাথ কীভাবে জীবনযাপন করে বলে ছত্রে মেঙে খায় মহাপ্রভু তখন ভালো হলো ভালো হলো বলে এই দাঁড়েতে দাঁড়িয়ে বেশ্যাবৃত্তি কে দেবে এই বোধা দেবে এই পাণ্ডাটা এবার দেবে না ভালো না ভালোই হয়েছে যা বৈরাগ্যীর আচরণ আচরিল আর ছত্রে গিয়ে মেঙে খায় ভালো হলো তারপর তাও ছেড়ে দিল ছেলে দিয়ে কি হলো যেটা অন্য জগন্নাথ জগন্নাথের প্রসাদ যেটা গোমাতার আগে দিয়ে দেয় সেটাকে নিয়ে এসে সেটাকে ধুয়ে পরিষ্কার করে যে সমস্তগুলো এগুলো সব পায় মহাপ্রভু উত্তরোত্তর মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহা দেখি প্রসন্ন হন গহুর ভগবান এইভাবে পিঙ্গলার প্রচণ্ড মোহ দূর হয়ে গেল গিয়েছে এখন অন্যরকম হয়ে গেল সে সমস্ত সাপের কাছ থেকে কী শিখেছিল বলে সাপের কাছে শিখেছিল নিস্তব্ধে থাকবে তোমার উপস্থিতি যেন অন্যের অশান্তির সাপ কি করে সাপ কোনো আওয়াজ করে চুপচাপ থাকে আর নিজের গৃহাদি বানাবার চেষ্টা তার জন্য যে সময় বরবাদ ত্যাগী ব্যক্তি কি করবে যদি কোনো জায়গা ফাঁকা থাকে ওখানে গিয়ে দণ্ড কমন্ড লোটা সোটা लंगोटा लोटा सोटा लंगोटा तीन संपत्ति वास्तव साधु का तीन सब बहुत सारे है प्रचार के लिए दिखाता है প্রচারের জন্য দেখায় বাস্তবিক লোটা সোটা লঙ্গোটা আর আমাদের বৃন্দাবনে একটা একটা কথা আছে জব মিল যায় সন্তোষ ধন সব ধন ধুল সমান জব মিল যায় সন্তোষ ধন সব ধন ধুল সমান যদি সন্তোষ সন্তুষ্টি নামক ধন চলে আসে তোমার হৃদয়ে যা যেন যেন কেন প্রকারেন জীবনটা সন্তোষ ধন যেই চলে আসে তখন তা সব আর কোনো অসুবিধে নেই এটা হচ্ছে সবচেয়ে বড় ধন সম্পত্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য যে লড়াই হয় সেটার জন্য আমি মায়াপুরও এরকম অনেক হরিকথা বলেছি মঠেতে বিভিন্ন জায়গায় সেখানে বলছেন একটা বাচ্চা কুরুরি পাখি ছোট্ট সে কোঠা থেকে একটা মাংসের টুকরো পেয়েছে তো মাংসের টুকরো পেয়েছে মাংসের টুকরোটা নিয়ে ও একটা জায়গা আকাশে গিয়ে একটা জায়গা বসে খাবে ভালো করে ওর মুখে মাংসটার টুকরো দেখে যত আছে সব হিংস সব পাখিগুলো ওকে লড়াই করতে মারতে আসছে ছোট পাখিটা উড়ে যাচ্ছে মাংসের টুকরোটা নিয়ে আর সবাই ওকে তাড়া করেছে মারবে ও বলছে আমি তো কিছু করিনি আমাকে মারবে কেন ও বুঝতে পারছে না ও যে আমি তো ওদের সঙ্গে কিছুই লড়াই করিনি ওরা আমার পিছনে দৌড়াচ্ছে কেন কি কারণটা কি ভয়ে একেবারে থতমত খেয়ে মুখ থেকে মাংসটা পড়ে গেছে হঠাৎ যখনই মাংসটা পড়ে গেল দেখলো সব পাখি ওই মাংসটার দিকে চলে গেল বলে বাহ বেঁচে গেছি তো আমি পাখিটা আবিষ্কার করলো আরে তাহলে এই মাংসটাই কারণ ছিল এই মাংসটাই কারণ ছিল আমার প্রতি হিংসা সেই জন্য সাধুগুরু বৈষ্ণব যদি প্রতিষ্ঠা সম্পূর্ণ ছেড়ে দেয় তাদের কিছু কে লড়াই করবে প্রতিষ্ঠাই নিয়ে কিছু নেওয়ার আমার দরকার সেক্ষেত্রে যদি প্রতিষ্ঠা আসা না থাকে তাহলে তার পেছনে লড়াই করা সম্ভব না প্রতিষ্ঠার পেছনে যাও তাই তোমার পেছনে সব লোক লড়াই করবে টিকতে দেবে না প্রতিষ্ঠায় কম্পিটিশান বিভিন্ন রকম এই জন্য জগতে একে অপরের উপর আধিপত্য বিস্তার করবার যে চেষ্টা করে বড় আশ্চর্য বলছেন একজন যদি বাস্তবিক ত্যাগী হতে চায় একজন যদি বাস্তবিক ত্যাগী হতে চায় সে যেন সাবধান থাকে মানুষও যেন স্থির স্পর্শ না করে মানুষের কথা নয় মহাপ্রভু বলছেন আর ভাগবতও যা বলছেন যে ব্রহ্মচর্য পালন করবে সন্ন্যাস পালন করবে কান খুলে শুনে রাখবে বলছেন কাঠের একটা রমণী তৈরি করা কাঠের মানুষ নয় তাকে পর্যন্ত স্পর্শ করা নিষেধ শাস্ত্রে নিষেধ করে দিয়েছে এমনকি এক এই কথাটা বললে আবার অনেকে দুঃখ পেয়ে যাবে এই জন্য বলতে পাদৌ অপিন অস্পৃশের সেই কাষ্ঠের কে পাদিও স্পর্শ করবে না নিষেধ তার মানে অপমান করার কথা বলেনি মানে গুরুত্বটার কথা বলেছে কত সাবধান থাকতে হয় এর মানে এই নয় রমণীগণকে অপমান তা নয় এটা সাবধান করেছেন কিভাবে বিচরণ করতে হবে এখানে একটা কুমারী কুমারী সে ছিল একসঙ্গে থাকলে পরে সবসময় লড়াই হয় কেউ কাউকে মেনে নিতে পারে না সঙ্গবদ্ধভাবে থাকতে গেলে সবার উদ্দেশ্যটা এক হতে হবে বোঝা গেল আমার বক্তব্য হলো যদি সঙ্গবদ্ধ সঙ্গশক্তি কলেও কলিযুগে সঙ্গবদ্ধ ভজনই ভালো কিন্তু সঙ্গবদ্ধ ভজন করতে গেলে যিনি আচার্য যিনি পাওয়ারফুল সাধু তিনি যেরা যারা সব সঙ্গবদ্ধ ভজন করছেন তাদেরকে সবাইকে হারমোনাইজ করতে হবে তাদের সবাইকে ছন্দ মেলাতে হবে যদি এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে এক একটা ভাবনা থাকে তাহলে সংঘর্ষ হবেই লড়াই সবার এক একজনের যদি আলাদা আলাদা সমস্ত উদ্দেশ্য থাকে তাহলে সে খেতে পারবে না যতদিন চালাও ও অশান্তি হবে কিছু করতে পারবে না তাদের সবার ভাবনা আশয় যদি একটাই হয় ভগবানকে সন্তুষ্ট করব তাহলে দেখবে তোমাদের কোনো সোসাইটি ফর্মেশনের দরকার পড়বে না জিবিসির মিটিং করবার দরকার পড়বে না প্রত্যেক মঠে দেখবে জিবিসির মিটিং হবে আরে হোয়াট ফর মিটিং কি হবে জিবিসির মিটিং হয় না গভর্নিং বডির মিটিং গভর্নিং বডির মিটিং কিন্তু মিটিংয়ের আর দরকার পড়বে না যদি বেশ কিছু কতিপয় ত্যাগী ব্যক্তি দিনরাত হরি সংকীর্তন করে হরিকথা শুনে যা যথালাভে সন্তুষ্ট হয়ে জীবনযাপন করে প্র্যাকটিক্যালি প্রমাণ করাবার জন্য এটা জগৎবাসী মানবে না জগৎবাসী মানতে চাইবে না যারা তার্কিক যারা চাইছে এই দুর্বলতা যারা চাইছে ব্রহ্মচারী সন্ন্যাসীর এই দুর্বলতাটাকে আমি নিয়ে নিজের কার্যটাকে উদ্ধার করব। তোমার একটা দুর্বলতা আছে তোমাকে সেই জিনিসটা দিয়ে দিলাম বলো আমার কাজ করে এগুলো কথাটা বোঝা গেল তারা কিন্তু এটা মেনে নেবে না কিন্তু আমি বলছি আমি এটা প্রমাণ দিয়েও দিয়েছি আগেও পরীক্ষা করে যে প্রত্যেক ব্রহ্মচারী সন্ন্যাসীকে নিজের যদি চরিত্র আচরণ ঠিক থাকে নিজের মধ্যে যদি স্বার্থপরতা না থাকে তারা যদি সমদর্শন দেখে তাহলে সমস্ত ব্রহ্মচারীগুলোকে কীভাবে হারমোনাইজ করা যায় এটা প্র্যাকটিক্যালি আমি প্রমাণ করে দেখিয়েছি তথাপি মানেনি ওরা প্রত্যেকটা ছেলে মানছে কলে জল নেই ভগবানের ভোগ রান্না হবে না আমি যখন কলসি নিয়ে গঙ্গায় যাচ্ছি বলে এই মহারাজ যাচ্ছি চল চল চল চল সবাই ভক্তিবল্লভ তীর্থ তাই করতেন কোনো একদিন কাজ বাসন মাজার কেউ মাজছে না যার দায়িত্ব রয়েছে মহারাজের কাছে কি খবর গেছে যে কেউ ঠাকুরের বাসন মাজছে না বিকেলবেলা সন্ধ্যেবেলা রান্না হবে কি করে মহারাজ কাউকে কিছু না বলে টুক করে নেবে এসে আচার্য এসে পিড়িতে বসে বাসন মাজে দেখে হই হই কাণ্ড আরে মহারাজ বাসন মাজে বলে তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন ভগবানের সেবা এটাও সেবা ওটা সেবা এটা প্রমাণ দিয়েছেন তিনি চুপচাপ কাউকে কিছু না বলে সোজা এসে বাসন মাজছে সব দেখে গেলো মহারাজ বাসন মাজ তো কী হয়েছে বাসন মাজি বাসন তো সেবা না এইভাবে আচরণশীল নির্মস্ব সাধুগণের সহচর্যে যদি একটা সংহারাম গঠিত হয় তাহলে সেখানে দেখাবে সমস্ত যাদের প্রত্যেকের আচরণ যেন ভগবতমুখী হয় নিজে নিজে সুবিধাকে আমি নিয়ে নেব তাহলে হবে না তাহলে তার আনুগত্য অবশ্যই সম্ভব পরীক্ষা করে দেখানো যায় এখনও এই কলিকালে এই কলিকালে এখনও দেখাতে পারা যায় কিন্তু সহযোগিতার দরকার হবে তখন আমাকে আবার আশ্রম করে সেখানে সব লোকজন আনতে হবে অনেক কিছু এখন তো কিছু না পাখির মতো উড়ে গেলাম হরিকথা বললাম আর গ্রন্থ আদি কাজ করলাম তখন আমাকে এটা প্রমাণ ফোন করে দেখিয়েছি করা যায় এখনও আমি দেখাতে পারবো এটা আমার অভিমানে বলছি না যদি ওরা আমাকে দেখে যে এরমভাবে তার আচরণ তার সব কিছু আমার কথা শুনবে আমার তো আশা কিছু নেই যদি শুকনো রুটি হোক যা হোক পেয়ে না ব্যাস আনন্দে থাকো এখনও করা যায় যদি বড় করতে চাও তা বলো এখনও করে দেখানো যাবে সম্ভব মানে গুরু বৈষ্ণব যেটা শাস্তে বলা আছে সেটা কখনো অসম্ভব কিছু নয় মাকড়সার থেকে কি করেছেন মাকড়সা যেমন নিজের মুখ থেকে লালা বিস্তার করে কি করেন সমস্ত জাল বিস্তার করে আবার সেটাকে আবার গ্রাসও করে না সেইরূপ মহেশ্বরের জগতের সৃষ্টি স্থিতিও সংহার করে থাকেন গুটি পোকার কাছ থেকে কি শিক্ষা প্রাপ্ত হয়েছে দেহি স্নেহ দেশ অথবা ভয়েতে যে যে স্থানে বুদ্ধিশ্ব একাগ্র মন ধারণ করেন তত স্বরূপ প্রাপ্ত হয় ওই যে কাঁচ পোকা গুটি পোকা ওকে ধরে নিয়ে ওর ভেতর ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে বন্ধ করে সিল করে দিল ও সের ভেতরে বসে বসে খালি ও ধ্যান করছে আর কি আশ্চর্য ও ধ্যান করতে করতে ও স্বরূপ প্রাপ্ত হচ্ছে যেটা সকালে বলছিলাম গিরগিটি গিরগিটিকে পরীক্ষা করো গিরগিটি যখন সবুজ পাতায় থাকবে তখন একটুখানি কিছুক্ষণ দাঁড়াবে কনসেন্ট্রেশন করবে গাটা সবুজ হয়ে যায় গিরগিটি গা সবুজ হয়ে যাবে আবার যদি কালো জায়গায় যায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে দাঁড়াবার সঙ্গে সঙ্গে তো কালো হয়ে গাটা পরিবর্তন করে স্বাভাবিক কিন্তু ওর জন্য ওকে ধ্যান করতে হয় গিরগিটি যে চেঞ্জ করে হ্যাঁ ওরও স্বভাব আছে ওটা ওটা সহজাত ও তো মন বলে কিছু নেই ওটা ইনস্টিংক্ট বলা হয় এই যে পশু পাখি ওরা সহজাত প্রবৃত্তির দ্বারা চালিত হয় মানুষের যেমন একটা বুদ্ধি আছে প্লে করতে পারে বুদ্ধি ওদের সহজাত প্রবৃত্তি ওর দ্বারা ওরা চালিত হয় তো এইভাবে দেখা যায় গুটি পোকা তাহলে কাঁচ পোকা গুটি পোকা যে উদাহরণ তাতে বলে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওকে বেরিয়ে এলো ওকে সিল করে দিয়ে দেখা গেলো ওর মধ্যে চিন্তা করতে করতে ও স্বরূপ প্রাপ্ত হয়েছে বাহ কি কাজ কি কাজ দেখো এই গর্তের মধ্যে প্রবেশ করে দিয়ে তাহলে এইভাবে সারূপ্য প্রাপ্ত হয় তাহলে আমাদের মন যে বিষয়টাকে আমরা ধ্যান করব তে সেটা ছাড়া কি পৃথিবীতে কি অন্য কিছু পাবো ধ্যায়ত বিষয়ান পুংসাং সঙ্গস্তে সুপজায়তে সংজাত সংজাত কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোবা ক্রোধাত ভবতে সন্মহ সন্মহাদ স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রংসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত পুনাশ এই তো নাশ কিন্তু সেই ধ্যানটা ধ্যায়ত বিষয়ান এটা যদি পরম বিষয় হয় ধ্যায়ত বিষয়ান যেটা বলছে সেটা যদি পরম বিষয়ের প্রতি আমার ধ্যান হয় ভগবত চরণাবিন্দু হয় তার কে বন্ধন হবে তা তো হবে না সেই জন্য ধাম নাম ভগবানের যা কিছু আছে এ সংক্রান্ত যদি কোনো কিছু সংক্রান্ত যদি ধ্যান হয় তাহলে কোনো অসুবিধা আছে কি হবে না एवं गुरुभ्यो एतेभ्यो एषा मे शिक्षिता मति आत्मोपो शिक्षिता बुद्धि श्रेणु मे बदत प्रभो বলছেন এই যে গুরুর নিকট হইতে আমি এইরূপ সমস্ত বিষয় শিক্ষা করেছি আর আমি নিজ দেহ থেকে যা শিক্ষা করেছি সেটা বলছি শোনো আমার এই যে দেহটা এটা থেকেও আমি শিক্ষা গ্রহণ করছি বৈরাগ্য বিবেকের হেতু এই শরীর আমার গুরু কারণ এই শরীর উৎপত্তি বিনাশশীল এ আজকে দেখছি একরকম আছে কালকেই এই শরীরটা আমার যে নিজের নিজের যে শরীরটা এটা আমার গুরু কেন এই শরীরের দিকে তাকিয়ে দেখছি কাল আমার আমি কত সুন্দর জুয়ান ব্যক্তি ছিলাম কত সুন্দর জুয়ান এত সুন্দর দেখতে ছিল আজকে বিবাহ হলো কিছুদিন পর দশ বছর পর দেখছি সব ধীরে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু শরীর তাই শরীরটার থেকে আমি শেষ শিখি শিক্ষা করছি জগতে সবই নাশবান আমার শরীরে যখন এক থাকছে না দাঁতগুলো কত ভালো ছিল সব দাঁত পড়ে গেল রোজ দাঁতের যন্ত্রণা ডাক্তারের কাছে যাও করছে এইভাবে দেহ গুরুর মম বিরক্তি বিবেক হেতুর বিভ্রত স্ম সত্য নিধনম সততার্তু দকম ভেতরে একটা সবসময় একটা আর্তনা যন্ত্রণা শরীর আস্তে আস্তে বোঝাই যাচ্ছে শরীর যে ক্ষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনুভব হচ্ছে না প্রাকৃতিক প্রাকৃতিক প্রলয় নিত্য পলয় নৈমিত্তিক প্রলয় আছে না তোমার শরীরের যে এভরি ফ্র্যাকশন অফ সেকেন্ড পরিবর্তন হয়েছে এটা কি দেখতে পারে কেউ এক বছর দু বছর পরে কোনো যদি মানুষ কাউকে দেখে বলে তোর শরীরটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু রোজ নিজের আয়নাতে যদি মুখ দেখে তাহলে বুঝতে পারে পারে না কিন্তু রোজ প্রতি প্রতি প্রতি মুহূর্তে নয় প্রতি ফ্র্যাকশন অফ সেকেন্ডে বায়োলজিক্যাল সায়েন্স ডাক্তাররা বলছেন শরীরবিজ্ঞান বলছে প্রত্যেক ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমার বডি চেঞ্জ হচ্ছে তুমি বুঝতে পারছো না ভেতরে রিয়াকশান চলছে তোমার টিস্যুগুলো পরিবর্তন হচ্ছে তোমার চামড়ার বিন্যাস সুন্দর দেখতে ছিল আর চামড়াগুলি যদি ডিসপ্লেসড হয়ে যায় তার দেখতে খারাপ হবে এদিকে চামড়া এদিকে চলে এলো বুড়ো হয়ে গিয়ে এদিকে খারাপ দেখতে কী করে এইভাবেই তো হয় এইভাবে খারাপ হয় দেখতে কত সুন্দর ছিল জোয়ান বাসে এরকম কিন্তু এখন সব খারাপ হয়ে যাচ্ছে এইটা দেখে যদি লোকে অনুভব করে নিজের শরীরটাকে গুরু মানতে হয় না দেখো এই শরীর থেকে শিক্ষা করলাম এই কিছুই অনেক নিত্য নয় চলে যেতে হবে এই জন্য তো আমাদের সব বারবার বলেছে না শঙ্করাচার্য মা কুরু ধন জন যৌবন গর্বম হরতি নিমেষাদ কালো স্বরবম মায়াময়মিদম অখিলম হি ব্রহ্মপদম প্রবিশ বিদিত্বা শঙ্করাচার্য বলছেন সব সময় তুমি চিন্তা করো এই ধন যৌবন শঙ্কর আবার আমাদের ভক্তিমন ঠাকুর বলছেন আমাদের শঙ্কর আমাদের ভক্তিমন ঠাকুর বলছেন ধন জীবন যৌবন রাজ্য সুখম নহি নিত মনোখন নাশ পরম তেজ অন্ন কথা হ্যাঁ? তেজ গাম কথা সকলম বিফলম ভজ গোদ্রুম কানন রঞ্জিবিধম কুঞ্জবিধম হ্যাঁ ভজ গোদ্রুম কানন কুঞ্জবিধম গোদ্রুম কাননের সেই গৌরকে ভজন করো কিছুই থাকবে না তোমার সব চলে যাবে এইভাবে আমার জায়া সুতা সমস্ত কিছু দেহ গেহ সব কিছুতে মমতাম বেমুঞ্চ এতে সমস্ত মমতা ত্যাগ করো সমস্ত কিছুতে মমতা ত্যাগ করতে হবে আর প্রহ্লাদ মহারাজ কত দুঃখ পেয়ে নৃসিংহদেবের কাছে বলেছেন সেটা এখানেও বলছে জিউ হই কত অচ্যুত বিকর সতী মা তৃপ্তা শৃষ্ণ অন্নতর শিষ্ণ অন্নতহস্তক উদরম শ্রবণম কুতশ্চিত ঘ্রাণ দৃক চ কর্ম শক্তির বহব সপত্ন ইব গেহপতিম লড়ন্তি প্রহ্লাদ মহারাজ বলেছে এটা একটুখানি শব্দটা ফিরিয়ে বলেছে জিহুভৈকত অচ্যুত বিকর মা বিতৃপ্তা প্রহ্লাদ মহারাজ এখানে একটু ঘুরিয়ে বলছে জিহুভৈকতম উপকর্ষতি করহি তরসা একটু চেঞ্জ একই জিহুভৈকত অচ্যুত বিকর সতী হ্যাঁ মা বিতৃপ্তা কৃষ্ণ অন্নত স্তগ উদরম শ্রবণম কুতশ্চিত আর ঘ্রাণ অন্নত চপলদ্রিক কচ কর্মশক্তি বহব স্বপত্ন ইব গৃহপতিম লোলান্তি গৃহপতিকে যেমন অনেক পত্নী যদি হয় চারিদিকে ছিঁড়ে খায় সেরকম হে ভগবান আমার জিউভা একদিকে ভালো ভালো রসনা খাওয়ার দিকে টানছে আমার চক্ষু এক একদিকে জড়জগতের সৌন্দর্য দেখবার জন্য কুৎসিত সৌন্দর্য দেখবার জন্য ডাকছে যার জন্যই তো পতন হলো কার হলো কার পতন হলো আরে ষষ্ঠ স্কন্ধে যে আমরা অজামিলের কথা বললাম কিছুই নয় এত ভালো ছেলে ব্রাহ্মণের ছেলে ফুল ফল তুলে জঙ্গল থেকে পিতামাতাকে শ্রদ্ধা করে দণ্ডবোধ করে অপূর্ব রমণী তারও আছে ভালো ঘরের কি মাথাটা খারাপ হলো বলো দেখি তার কিছুই অসুবিধা নেই এত শ্রদ্ধা করে পিতামাতাকে দণ্ডবোধ করে রোজ পুজো করে ফুল ফল এনে খায় উচ্ছিষ্ট তারা খেলে ফায় তার কি এমন মাথা খারাপ হলো যে ওই জঙ্গলে নোংরা কেসটা দেখে তার তার যত তার নৈতিক চরিত্র ছিল নৈতিক চরিত্রের যে বাইন্ডিং ফোর্সটা ছিল যে নৈতিক চরিত্রের বাইন্ডিংগুলো আপনাদেরকে চরিত্রহীনতায় যেতে দিচ্ছে না বোঝা গেল এই যে প্রত্যেকটা লোকগুলো চরিত্রকে বজায় রেখে দিয়েছে এটা কী কারণ কি একটা বাইন্ডিং ফোর্স আছে পূর্বের সংস্কার সাধু বিশেষ করে যারা সাধু সঙ্গ তাদের তো ট্রিমেন্ডাস পাওয়ার জগতের কিছু দিয়ে লোভ প্রলোভিত করতে পারবেন সামনে ওপেন কিচ্ছু করতে পারবেন সম্ভবই না এই জন্য রঘুনাথ দাস অনেক কথা বলেছে না কাম ক্রোধ সাধু করে কি করিতে পারে যদি হয় সাধুজনার সঙ্গ শুনিয়া গোবিন্দ রব হ্যাঁ আপনি পালাইবে সব সিংহ রবে করি করি মানে হাতিরা যেমন পালায় অপূর্ব কথা বাস্তব যদি সাধুসঙ্গ কেউ করে তার এই জগতের কোনো লোভনীয় বস্তুর কিছু তার ক্ষতি করতে পারবে না কিন্তু নচেত যদি হয় যদি দেখা যায় মুখুজ্জবাবু খুব চরিত্র ভালো স্বভাব খুব ভালো আচ্ছা ভালো তো ঠিক আছে জড় জগতে মুখুজ্জবাবু কোনো রকম ঘুষ নেয় না হ্যাঁ ঘুষ নেয় না তো বুঝলাম কিন্তু ঘুষের পরিমাণ যদি বাড়াতে থাকে তখন কি হবে তাহলে দশ হাজার দেবো না না এসব করে নাকি মাথা খারাপ এখন সেই দশ হাজার টাকা এক লাখে উঠলো তারপরে না না দশ লাখ থেকে দু লাখ পাঁচ লাখ দেখুন করতে পারি কিন্তু এই অবস্থা কোনো চিন্তা নেই হয়ে গেল মুখুজি বাবুর নৈতিকতা সব চলে গেল যেটা সনাতন গোসাই করলো এই জেলখানায় যে ছিল যখন তখন ওই প্রহরীকে বললো না এই তোমার স্বর্ণমুদ্রা তো বললো না না এটা করা যায় রাজা দেখলে কি বলবে রাজা কিচ্ছু জানতে পারবে না আমি তোমাকে কত উপকার তুই জিন্দা পীর কত উপকার করেছি বলো আগে তো তখন আস্তে আস্তে বাড়ির বাড়াতে আনো পাঁচশো স্বর্ণমুদ্রা সাতশো স্বর্ণ মুদ্রা ধীরে ধীরে স্বর্ণমুদ্রা যেই বাড়াচ্ছে ওর চোখটা টেরা হয়ে যাচ্ছে বলে বাড়ে পালিতে হবে শেষে বললো দেখো করতে পারি কিন্তু রাজা তো আমাকে তো প্রাণদন বল না না তুমি সেই চিন্তা করো না আমি মক্কায় চলে যাব। আমি মক্কায় চলে যাব করছি সনাতন কথাই বলছি তোমার ভয় নেই আমি এদেশে থাকবোই না তুমি এক কাজ করবে বলবে সকালবেলা শৌচকর্মে গেল জেলখানা থেকে বার করেছি এত বড় তালা এত বড় তালা লক আর তাকে পায়ে শেকল লাগানো বলি শৌচকর্মে গেছে শৌচকর্মে গিয়ে গঙ্গা দিকে এমন ঝাঁপ দিল তো দারুকা সাহেব বেয়ে মরে গেছে আর নেই বলে আর তোমার তো ভয় নেই আর তো আমি আসবো না তো বলবে এই দেশে নেই আচ্ছা, মরে গেছে বলে দেবে হয়ে গেল তো সোনার মুদ্রাগুলো পাওয়া হলো ছেড়ে দিল এইভাবে আমাদের নৈতিক চরিত্রের যে কাঠামোটা বিচার করে দেখা যায় some sort of weakness is there কোনো রকমভাবে তার দুর্বলতা কিছু না কিছু আছে একটা বাঁধ আছে সেই বাঁধের কাছে পৌঁছে প্রেশারটা যেয়ে বাঁধটা ভেঙে যাবে সহ্যের ধৈর্যের কামিনী কাঞ্চন এগুলো না নামিনি না আর কিন্তু ওটা ভেঙে যাবে একটা সময় কিন্তু একটা ভক্তকে একটা ভগবত ভক্তকে কেউ ভাঙাতে পারবে দেখা কামাকে একটা বাস্তবিক সাধু তার ভেঙেছে কিনা দেখা একটা পারবে না পারবে না সম্ভব নয় এখানে দেখা যায় এই জন্য বলছেন চারিদিকে আমার ইন্দ্রিয়গণ চারিদিকে জুভা একদিকে চক্ষু একদিকে শৃষ্ণ উদর উপস্থ চারিদিকে আমাকে টানাটানি করছে আমি মরে যাওয়ার মতো অবস্থা মহাপ্রভু এই রাধারানীর যে সর্বেন্দ্রিয়ানাম কৃত্রিম যে শ্লোক বলেছিলাম ওটা ঠিক এর বিপরীত ওখানে রাধারানী বলছেন চারিদিকে কৃষ্ণের সৌন্দর্য কৃষ্ণের রূপ কৃষ্ণের গুণ কৃষ্ণের কথা আমার সব ইন্দ্রিয়গুলো চারিদিকে দেখতে আনছে আমি কি করব আমি তো মরে যাবো রাধারানীর কথা আর এটা জড়জগতের কথা বোঝা গেল কি বললাম ওটাতে রাধারানী উদাহরণ দিচ্ছেন যে আমাকে সর্বিক দিক দিতে আছে কৃষ্ণের রূপ আমার মনে পড়ে মন একদিকে চলে যাচ্ছে আমার চোখ কৃষ্ণের রূপ দর্শন করার জন্য আমার কোথায় যাব আমি ওই জন্য মহাপ্রভু এসব আস্বাদন করেছেন রায় রামানন্দ সঙ্গে রাধারানী বলছেন যে একটা গাড়িকে যদি চারিদিক থেকে বলবান ঘোড়া লাগিয়ে দেয় ঘোড়া আমরা তো জানি ঘোড়া সামনের দিকে থাকে আর সামনের দিকে না থেকে চারিদিক দিয়ে যে ঘোড়া থাকে বলবান তাহলে কী হবে ঘোড়ার গাড়িটাকে টানবে কোন দিকে যাবে এদিকে টানছে এদিকে টানছে এদিকে টানছে সব দিকে টানতে ঘোড়া তো গাড়ি ভেঙে চুড়ে একাকার হয়ে যাবে রাধারানী বলছেন তুণ্ডে রতি বিতনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ ক্রোর করণমিনী ঘটায়ত কর্ণর বুদ্ধিভ্য স্পৃহাম তারপর চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানম কৃত্রিম নো জানে জানে তা কি অদ্ভুত আমৃতি কৃষ্ণেতে বর্ণাদ্বয়ী আমাকে চারিদিক দিয়ে মনে হচ্ছে আমার টানছে আমার দুটো চোখে কিছু আমি কি করব জিউ জিহ্বা কৃষ্ণ নাম এলে পরে অর্বুদ জিহ্বাস স্পৃহা করে এক জিহ্বায় হচ্ছে না কৃষ্ণ নাম নৃত্য করছে তুণ্ডে তাণ্ডবে নিরুতেম আনতে এরকম কথা পরে এবার ধারে ধীরে ধীরে বলছেন লব্ধা সুদুর্লভমিদম বহু আনতে মানুষ সমর্থদমানিত্যমাপি হধীর তরুণম যতেত তো ন পতিত অনুমিত্ত যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত স্বাদ এই দুর্লভ মানুষ্য জন্ম লাভ করার পর বহু কষ্টেতে বহু বহুজনী বহুজনী ভূমি বহুজনী ভূমিনাথ লইনু শরণ নিজ অনুকে কৃপা করো অধম তারণ বহুজনী ভূমিনাথ নৈনু শরণ এখন এই শরণ এখানে বলছে লব্ধা সুদুর্লভ সুদুর্লভ মেদম বহু সম্ভমান মানুষ্য দেহ লাভ করেছি আমি জানি অধ্রুব মানুষ্য দেহ লাভ করছি মনুষ্যম দেহ লাভ করেছি মনুষ্য দেহ এটা অনিত্য অধ্রুব কিন্তু তথাপি অর্থদম এটা দিয়ে লাভ হবে যদি এই শরীরকে কৃষ্ণ ভজনে লাগানো যায় কৃষ্ণ ভক্তিতে যে নিয়োজিত থাকে তাহলে তো কৃতকৃতার্থ হবে তো যখন তখন পরিমাণ তুর নাম যথেত ন পথে অনুমতি যতক্ষণ না শরীরের পতন হয় সর্বক্ষণ অনুক্ষণ হরিভজন করো আর বিষয় দেখো সমস্ত জনিতে পাওয়া যাবে যে কোনো জন্ম লাভ করবে সেই সেই জন্মে বিষয় তুমি পাবেই হয়তো বিষয়ের বিষয়ের যে ব্যাপারগুলো একটু আলাদা আলাদা হবে যেমন ধরো সুয়র জন্ম লাভ করলো কেউ তার কাছে বিষ্ঠাটা একটা ভালো বিষয় ভালো ভালো বিষ্ঠা পেলে ভালো হয় পৃষ্ঠা তো ম্যা যেটা যেরকম প্রাণী যেরম যেরম জন্ম লাভ করবে সেই অনুপাতে বিষয় যে বিষয়ের হেরফের হবে মানে কোন বিষয়টা তোমার ভালো লাগে মানুষ জন্মে এটা ভালো লাগতো সুয়র জন্মিতে এটা ভালো লাগছে কিন্তু বিষয় তো বটে ওটা ওর কাছে বিষয় সেই জন্য বিষয়ের সুখটা এটা বাস্তবিক সুখ নয় এটা বাস্তবিক এটা সংস্কার অনুযায়ী ওটাকে বিষয়ের সুখ বলে মনে করছে বাস্তবিক ওগুলো সুখ নয় ও যেগুলো ত্রৈকালিক অস্তিত্ব নাই সুখ দুঃখ যেগুলো ত্রৈকালিক কোনো অস্তিত্ব নাই সেগুলোর অস্তিত্ব মানা হবে কি ত্রৈকালের ভূত ভবিষ্যৎ বর্তমান এই তিন কালের প্রেক্ষাপটে এর কোনো অস্তিত্ব নাই বাস্তবিক এটা এই আছে এই নেই এই আছে এই নেই যে সুখগুলো আছে আর নেই এই আছে এই নেই আগম পাই না যেটা বলেছেন যেটা আসে যায় তাং তিথিক ভারত হে অর্জুন যেগুলো আসে যায় এই দুঃখ সুখগুলো এগুলো তো নিত্য নয় অধ্রুব এগুলো সহ্য করতে হবে এই দেহ থাকাকালীন অবস্থায় এইভাবে ধীরে ধীরে অনেক কথা বলছেন বলছে কিভাবে সে ভগবান বলছেন মদভিজ্ঞম গুরুম শান্তম উপাসী উপাসিত মদাত্মকম দশম অধ্যায়ত বলছে এগারো স্কন্ধে মদ অভিজ্ঞ আমার অভিজ্ঞ আমার তত্ত্ববিদ কোন মদভিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মদাত্মকম কেরম গুরুকে ভজন করবে কেরম গুরুকে বলছে মদবিজ্ঞম গুরুম শান্তম উপাসিতম মদাত্মকম যে আমার সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়েছ চিন্তা করতে ভক্তিতে ভগবানের ভালোবাসা অভিন্নত্ব মানে ভগবানের প্রিয়ত্বে অভিন্ন হয়ে গেছে ভগবানের মদবিজ্ঞম গুরুম শান্তম উপাসিত মদার্থকম বলতে এখানে সাজুর্য পেয়েছে এটা মানে হবে না এটা মানে হবে যে ভগবানের সঙ্গে ভালোবাসাতে ভগবান তখন স্বীকার করে নিয়েছে এ আমার থেকে অভিন্ন যেমন উদ্ধবকে বলে যেটা করতে গিয়ে আষ্টকমে বলে প্রত্যেকে নিজ নিজের গুরুদেবকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে মনে করবেন এটা দোষ কিছু নয় এটা করতে হবে যদি না ভাবনা করতে পারেন তাহলে ক্ষতি করতে হবে সেই সাক্ষাৎ হরিত্যেন সমস্ত স্বাস্থ্যই রুক্তস্থতা ভব্যত এব সদ্ভি কিন্তু প্রবর্জ প্রিয়বতস্য বদ্ধগুরু মুক্তগুরু লক্ষণ তো আমি তো এই তো কদিন ধরে তো আলোচনা করছি বদ্ধগুরু আর মুক্তগুরুর লক্ষণ হলো যিনি প্রভুপাদের ভাষা বলে দিলে হয়ে যাবে আমার আর বেশি কথা বলতে হবে না যিনি ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা ভগবত ভজনে নিয়োজিত থাকেন তিনি হচ্ছেন মুক্ত শুধু নয় তিনি হচ্ছে ভগবানের শুদ্ধ গুরুদেব চব্বিশ মধ্যে আপনার চব্বিশ ঘন্টা যিনি দর্শন ক্রিয়া বসা ওঠা কোনো কথা বলা কোনো কিছু করা যা কিছু করা তার জীবনের অখিল ক্রিয়াকর্ম সমস্ত কৃষ্ণ সম্বন্ধযুক্ত তিনি যা কিছু করেন ওঠা বসা ছেলেকে আরম্ভ করে যা কিছু তিনি বলেন করেন সমস্ত কৃষ্ণ সম্বন্ধ যুক্ত তার ভজন ছাড়া কিছু হয় না তার স্বয়নটাও ভজন তার স্বয়ন শুয়ে থাকা বিশ্রাম করাটাও তার ভজনের অন্তর্গত হয়ে যায় তাহলে সে শুয়ে শুয়েও ভজন করেন সেখানেও ভগবত চিন্তন থাকে আর বদ্ধজীবের বদ্ধগুরুর লক্ষণ হল কখনো কখনো বিষয়ের বাটপাড়ি বুদ্ধি দেখাবে শিষ্যর কাছে কিন্তু মারবে সুবিধা হবে এটা ওটা এই সমস্ত কিছু বদ্ধগুরুর হাজার ঝামেলা বদ্ধগুরুর নিজের কোনো ইন্দ্রিয়গুলো দমন নেই আপনার আপনাকে হরিনাম করতে বললো গোপনে দেখবেন ওখানে ইলিশ ইলিশ মাছে ঝাল খাচ্ছে হ্যাঁ নবদ্বীপে হয়েছে অনেকে বলো বলো মহারাজ ওই যখন শিষ্যরা আসে সব মাছের বটি পটি সব সরিয়ে দেয় আর শিষ্য যেই চলে গেল ব্যাস আরম্ভ করল শিষ্য খবর দিয়ে শিষ্য যদি খবর দিয়ে না আসে তাহলে সর্বনাশ সঙ্গে সঙ্গে রান্নাঘর বন্ধ করে পেছন দিয়ে সব প্যাকিং করে বলে ওদের বাড়ি খেতে দিয়ে দাও আজকে আর হবে না সব অন্য বাড়ি দিয়ে দিল স্যার রান্না করেছে আজকে বোয়াল মাছের এগুলো আর খেতে পারলাম না রে স্যার শিষ্যটা বড় হারামজাদা এমন দিনে এলো ভালো রান্না হয়েছে কিন্তু কি করবে রান্নাঘর বন্ধ করে শিগগিরিও পাঠিয়ে দিল অন্য বাড়িতে অন্য বর্ণ সব এখানে প্রমাণ করবে যে আমি ভালো গুরু আর কতদিন এটা করা যায় কপটতা করে কোনোদিন কতদিন নিজের সাধুতা বজায় রাখতে গেলে কপটতার আশ্রয়ে কতদিন পারবে পারে কি পারে না এইভাবে ভগবান অনেক সুন্দর সুন্দর সমস্ত শিক্ষা অপূর্ব সব দিলেন হ্যাঁ কোথাও হ্যাঁ একটুখানি আচ্ছা এইভাবে ধীরে ধীরে সমস্ত অনেক কিছু এবারে আমরা দ্বাদশ অধ্যায় অল্প অল্প সব আলোচনা কি করব এখানে প্রশ্ন হলো ভগবান বলছেন যে অনেকেই আমাকে লাভ করেছে আপনাদের মধ্যে অনেকে বোধহয় নিরাশ হয়ে যাবেন ভগবানকে লাভ করা বড় কঠিন সত্যিই তাই কিন্তু এখানে ভগবান বলছেন দেখো অনেকে আমাকে লাভ করেছে বড় সোজা আমাকে লাভ করা ভগবানকে লাভ করা যত সোজা অন্য কোনো ক্রিয়াকর্ম করা অত সোজা না প্রহ্লাদ মহারাজ যে বোঝে যৎসাৎ সর্বত্র সর্বদা বলে ভগবান তো তোমার ভেতরেই রয়েছে প্রহ্লাদ মহারাজ বলছে ভগবানকে তুমি পেয়েই বসে রয়েছো তুমি খালি অনুভব করতে পারছো ভগবান নেই ভগবানকে পেয়েই রয়েছো কিন্তু খালি অনুভবটা হচ্ছে না অনুভব হলে হয়ে গেল কোন মানুষ আছে ভগবানকে পায়নি বলতে পারে ভগবান তো রয়েছে ভেতরে খালি অনুভব করতে পারছে না হেরা হলে হয়ে গেল সেখানে বলছেন বৈষ্ণবতা সম্বন্ধে ভগবান উদ্ধবকে অনেক শিক্ষা দিয়েছেন আমি সব বলতে পারলাম না ক্ষমা করবেন অনেক কিছু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রায়েণ ভক্তি যোগেন সৎসঙ্গেন বিনোদ্ধব নৌপায় বিদ্যতে সদ্রক প্রায়ানাম হি সতামাহাম বলছেন হে উদ্ধব প্রায়শ সাধুসঙ্গ জনিত ভক্তিযোগ ব্যতীত ভালো করে ভালো করে এটা শুনতে হবে এটা ভালো করে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন বলছে প্রায়ণ ভক্তিযোগেন সৎসঙ্গেন বিনোদ্ধব নোপায় বিদ্যতে সদ্রক সদ্রং প্রায়ণম হি সতামহম বলছে হে উদ্ধব প্রায়শ সাধুসঙ্গ জানিত ভক্তিযোগ ব্যতীত সংসার থেকে উত্তীর্ণ হওয়ার অন্য কোনো রাস্তা নাই সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয় সাধুসঙ্গ ছাড়া তুলসীদাসজি এই কথা বলছেন বিনা সৎসঙ্গ তরাই না কই আবার বলছেন বিনা গুরু ভবানিধি কর তরাই না কই তুলসীদাসজি এসব বলছেন সৎসঙ্গ ছাড়া হয় না তা আমি সাধুদিকে ভগবান বলছেন কারণ কি কি এমন ব্যাপার আছে তুমি সাধুদিগের সঙ্গ ছাড়া তুমি প্রাপ্ত হও না বলছে সাধুদিগের আশ্রয় তো আমি আমি তো সাধুদিগের প্রকৃষ্ট আশ্রয় ভেতরে আমি বসে রয়েছি তা আমি শোধন করিনি ধনুতি সর্বম হৃদি সন্নিবিষ্ট যদি এই কথাটা সত্য হয় কেউ ভগবানকে রূপে আশ্রয় করেছে কোনো রকম একটা বাজে কাজ হয়ে গেছে তার জন্য তাকে আর ভগবান বলছে প্রাশ্চিত করতে হবে না অন্য কাউকে পাশ্চিত করতে হবে যেহেতু সে আমার ভজন করে তাহলে আমি কি করতে পারি ধুনতি সর্বাম হৃদি সন্নিবিষ্ট আমি হৃদয়তে প্রবিষ্ট আমি তার ধুয়ে যেহেতু ময়লা হয়েছে আমি ধুয়ে দিতে পারবো দরকার নেই তাহলে এইভাবে সাধুসঙ্গের দ্বারা প্রাপ্ত হওয়া যায় দ্বাদশ অধ্যায় এবার এগারো অধ্যায় এগুলো সব বললাম আর ভগবান এবার বলছে দেখো অনেকেই আমাকে লাভ করেছে বড় সোজা আমাকে লাভ করা খুব সোজা बहवो मत्पदम प्राप्त्या त्रष्टा कयाधवादयो वृषपर्वा बलिर्वानो मयश्च विभीषण मयश्च अथ विभीषण बहवो मत्पदम प्राप्त त्राष्टा कयाधवादयो वृषपर्वा बलिर्वानो मयश्च अथ विभीषण सुग्रीव हनुमान्निक गज गृद्ध वनिकपथ व्याध कुब्जा ब्रजे गोप पत्न तथा परे तेनाधित श्रुतिगना नोपासीत महत्तम अव्रता तप्त तपस सत्संज्ञाद माम पागता কি বহবো মৎপদম প্রাপ্ত্যা ত্রষ্টা কয়া ধবাদয়ু কে ত্রষ্টা ত্রষ্টা কে ত্রষ্টা ত্রষ্টানন্দন কয়াধবাদয় কয়াধ কয়াধব মানে কয়াধুনন্দন কয়াধুনন্দন কে প্রহ্লাদ সোজা কথা ত্রাষ্টা বলছেন ত্রাষ্ট ত্রষ্টা না ত্রাষ্ট ত্রাষ্ট মানে হচ্ছে ত্রষ্টানন্দন না পরে যে আগুন থেকে উঠল বৃত্তাসুর ওই জেন জেন বহব মৎপদম প্রাপ্তা ত্রাষ্ট কয়া ধবাদয় বৃষপর্বা বলির্বাণ বিষপর্বা পেয়ে গেছে বিষপর্বা বিষপর্বা বলির বান মহেশ অথ বিভীষণ সুগ্রীব পেয়ে গেছে হনুমান নিক্ষ নিক্ষ মানে ভল্লু ওই যে জাম্বুবান নিক্ষ গজ গৃদ্ধ শকুনি যে জটায়ু এইভাবে ব্যাদ ব্যাদও পেয়েছে নারদেখিপা কুবজা ব্রজে গোপ্য যজ্ঞপত্ন তথা পরে এই সবাই পেয়েছে তারা কিন্তু কেউ শ্রুতিগণ বেদাদি কিছু অধ্যয়ন করেনি তে নাধিত শ্রুতিগণাহা নো পাশিত মহাত্মাহা তে অব্রত অব্রত মানে অত্তপ্ত তপস্যা তারা কোনো ব্রত বেশি পালন করেনি ব্রত কিছু করেনি তপস্যা করেনি কেবল সৎসঙ্গাদ মাম উপায়গত তারা কি করেছেন সৎসঙ্গ বলে তারা বা বৃত্তাসুর প্রহ্লাদ বিশ্বপর্বা বলি বান ময় বিভীষণ সুগ্রীব হনুমান জাম্বুবান গজেন্দ্র জটায়ু বণিকপথ তুলাধার ওই যে ধর্মব্যাদ কুবজা ব্রজগোপীগণ ও যজ্ঞে দীক্ষিত যজ্ঞপত্নীগণ সকলে কে কীভাবে পেয়েছে কেবল সাধু সঙ্গে কেবল সৎসঙ্গে আত্মা কথা কেবল একমাত্র সাধু সঙ্গের দ্বারাই তারা আমাকে প্রাপ্ত হয়েছে এবার বিস্তৃত কথা আমি পরে আলোচনা করব আজ এই পর্যন্ত থাকলো যেহেতু সময় হয়ে গেছে হ্যাঁ वाछा कल्पतरुवश्य कृपा सिंधु भविष्य पतितानंग पावन भविष्य